إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال إن الحلقة كل الحلقة من عمل السوء وقت البلاء أو كما ورد في الحديث যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যেই আল্লাহ পাক তার নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়ার জন্য একদল পাহারাদার নিয়োগ করেছেন তারা হল আহলুল হাদিস গভীর সমুদ্রে আমানিসার নিকোষ কালোরাত্রিতে দিশেহারা নাবিক যেমন উত্তর আকাশের দুরব তারা দেখে দিক নির্দেশনা খুঁজে পান কিয়ামতের আগে দিশেহারা উম্মত আহ্লাদিসদেরকে দেখে তারা মুক্তির দিশা খুঁজে পাবে ইনশাআল্লাহ কিন্তু আল্লাহ পাক এই ইসলামকে হেফাজতের দায়িত্ব নিজে গ্রহণ করেছেন أعوذ بالله من الشيطان الرجيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون আল্লাহ পাক বলছেন আমি নিশ্চয় জিকির নাজিল করেছি আর এই জিকিরের হেফাজত আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি হেফাজত আল্লাহ পাক নিজেই করবে আল্লাহ যা নাজিল করেছেন ওহির বিধান আর এটাই হল অপর ভাষায় জিকির আল্লাহ পাক অন্য অন্যায়াতে বলছেন ওয়ামাং আরাদা আন فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল দুনিয়াবি জীবন তাদের সমস্যা সংকুল হবে আর হাসরের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠানো হবে তাহলে জিকির শব্দের অর্থ হল কোরআন এবং সহি হাদিস আর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ইসলামকে হেফাজত করার জন্য এক হুজুর শাপলা চত্বরে লক্ষ জনতার ঢল নামিয়েছিল শাপলা চত্বরে লাখ লাখ মানুষ জমা করে উনি ইসলাম হেফাজত করবেন পরবর্তীতে কিসে থেকে কি হয়ে গেল তারপরে আস্তে আস্তে ইসলামের হেফাজত কারে উঠে গেল এমনই হেফাজত ইসলামকে করল যে লাস্টে যাদের বিরুদ্ধে যাদের হাত থেকে ইসলামকে হেফাজত করার জন্য লক্ষ জনতার ঢল নামিয়েছিল তাদের সাথেই মুসাফা করে আবার কওমি জন নাম দিল এরা কি তাদের খাসলত জিনা তাদের আঁকা বেরিনদের খাসলত তাই তারা দেওবন্দ মাদ্রাসায় তাদের আকাবেরিনরা তদানীন্তনকালের সে দেশের মহিলা প্রধানমন্ত্রীকে দাওয়াত করে এনে তারা খালা আম্মা উপাধি দিয়েছিল তারা সেদিন খালা আম্মা উপাধি দিয়েছিল আর ইনারা আজকে জননী উপাধি দিলেন দেওয়ার পরে যাহা হইবার তাহাই হইল ইসলাম যারা হেফাজত করতে চায় তাদের দ্বারা তাদের ছাত্রদের দ্বারা তাদের উস্তাদের রুমটা হেফাজত হয় না ইসলামকে যারা হেফাজতের দায়িত্ব নিতে চায় তাদের দ্বারা কোরআন হাদিস হেফাজত হয় না উস্তাদের সাথে গরমিল যে কোনো কারণে গরমিল আমি গরমিলের ভিতরে যাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হল এই যে উস্তাদের সাথে গরমিল হতেই পারে উস্তাদের রুম ভাঙচুর করে তসনস করে তারপরে সেখানে কেতাবপাতি বই পুস্তক ছিঁড়ে তসনস করে একদম তসনস করেছে কোরআন হাদিসের বইগুলি তাদের কাছে হেফাজত নয় তুমি কিসের ইসলাম হেফাজত করবে ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন আর ইসলাম হেফাজতের দায়িত্ব যাদেরকে দিয়ে পালন করবেন তারা হলো আহলুল হাদিস আহলুল হাদিস আকিদায় বিশ্বাসী লোক ছাড়া আহল হাদিস জামাতের লোক ছাড়া পৃথিবীর কারো কাছে ইসলাম নিরাপদ নয় সে যে দলেরই হোক আর যে ফেরকারই হোক না কেন ইসলাম নিরাপদ নয় যাই হোক লম্বা ইতিহাস আমি বলতে চাই না শাপলা চত্বরের ঘটনার আগের দিনের খোদ্বা মাদারটাকে দিছিলাম আমার দিনী ভাইয়ের আমার উপর আক্রমাত্মক ভূমিকা পালন করেছিলেন অনেকেই রাজশাহী পর্যন্ত সেই রেজাল্ট পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ফলাফল কি হলো এটা তো মুখস্থ জিনিস ইসলাম যারা দুনিয়াবী স্বার্থে ইসলামকে ব্যবহার করে তাদের দ্বারা ইসলাম কোনোদিনও নিরাপদ নয় কোনোদিন ছিল না আর কোনোদিন থাকবেও না তাহলে ইসলামের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ সে দায়িত্ব কাকে দিয়ে পালন করছেন আল্লাহ রব্বুল আলমী আহলা দিয়ে ইসলামের হেফাজতের দায়িত্ব পালন করেছেন কথা বেশি বলবার সময় নেই কথা খুব বুঝতে হবে আপনাকে কোরআন যারা সংকলন করলেন যারা কোরআনকে সংকলন করলেন গাছের পাতা সালের উপর থেকে চামড়ার উপর থেকে সংকলন করে সংরক্ষণ যারা করেছিলেন যারা কাতে ওহি যারা ওহি লিখেছিলেন তারা কি মানুষ না ফেরেস্তা মানুষের কি ভুল হয় না ভুল হয় না এখন যদি কেউ বলে যে কোরআন লিখতে গিয়ে যিনি কাতেবে ওহি তার বানান কোনো ভুল হতে পারে কেউ যদি বলে জবাব কি দিবেন জবাব দিবেন হলো ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন মানুষের বানান ভুল হয় যারা ওহি সংকলন করেছেন পেরেসের প্রিন্টিং মিস্টেক হয় কিন্তু সাড়ে চোদ্দশো বছর বা চোদ্দশো বছর যাবৎ কোরআন যে প্রিন্ট করা হচ্ছে আজও পর্যন্ত কোরআনের একটা প্রিন্টিং মিস্টেক্স ধরা পড়ে নাই কেন এত বই এত সতর্কতার সাথে ছাপানোর পরে ভুল ধরা পড়ে এটা ধরা পড়ে না কেন এরা ধরা না পড়ার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 বন্দি ইসলামের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো এই ফেরকাবন্দির সৃষ্টি হয় কেন ইসলামের মধ্যে ফেরকাবন্দির সৃষ্টি হওয়ার মৌলিক কারণ হলো চারটি কয়টা কারণ এক নম্বর হলো রাজনৈতিক স্বার্থ দ্বন্দ্ব রাজনৈতিক স্বার্থ দ্বন্দ্ব রাজনৈতিক স্বার্থে আপনি যেটা বলবেন সেটা ভুল আমি যেটা বলছি আমারটা ঠিক এতই আশ্চর্যজনক বিষয় যে জাতীয় সংসদে বাজেট ঘোষণা হচ্ছে বাজেট পাশ ঘোষণা হওয়ার আগেই সরকারি দল আর দুই দল বিরোধী দল দুই দল ব্যানার নিয়ে রাস্তায় বেরিয়েছে সরকারি দলের ব্যানারে লেখা আছে সুষম বাজেটকে স্বাগতম জানাল আর বিরোধী দলীয় বাজেটে লেখা আছে ব্যানারে লেখা আছে যে এই গরিব মারা এই অসংলগ্ন বাজেটকে ধিক্কার জানাল বাজেট তো ঘোষণাই হয়নি ব্যানার কখন বানাইল তার মানে ব্যানার রাত্রে বানায় রাখছে বাজেট যাই আসুক ঘোষণা যাই আসুক সকালবেলা আমাদের স্লোগান হবে এটা এটা মুখস্থ স্লোগান এর নাম হল রাজনৈতিক দলীয় স্বার্থে ভালো কাজকে অস্বীকার করা এক নম্বর রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব দুই নম্বর বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ খ্রিস্টানদের মাঝাব কয়টা খ্রিস্টানদের মাঝাই আব্দুল হালিম খ্রিস্টানদের মাঝাব কয়টা হ্যাঁ তিনটা কি কি হ্যাঁ উত্তর দাও পুরস্কার পাবে খ্রিস্টানদের মাঝাব তিনটা রোমান ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট অর্থোডক্স তিন মাঝাবের ঝালা পালায় জালায় ঝালা পালা হয়ে পাকিস্তান বাইবেল সোসাইটির সেক্রেটারি জেনারেল নাতি মিস্টার রিয়াজ পিটার যখন ফিরে চলে আসলো ইসলামের সুশীতল ছায়া তলে তখন এসে দেখে ইসলামের মধ্যে সায়ের মাঝাব বলল ইন্নালিল্লাহে সেদিন সে বলেছিল বাবাকে যে এক ইসলাম এসেছে এক খ্রিস্টান ধর্ম এসেছে আসমান থেকে তার আবার তিন মাধাব হলো কি এক তাওরাত নাজিল হয়েছে আসমান থেকে সেই তাওরাতের মধ্যে কি বলে এক ইনজিল নাজিল হয়েছে আসমান থেকে সেই ইনজিলের মধ্যে পাঁচ রকমের ইঞ্জিল বাজারে চালু আছে পাঁচ রকমের ইঞ্জিল বাজারে চালু আছে ইনজিল লুকা ইনজিল ইউহান্না ইনজিল বার্নাবাস ইনজিল মাত্তা ইনজিল মরকোস পাঁচ প্রকার ইঞ্জিল বাজারে চালু রিয়াস পিটার তখন তার বাবাকে জিজ্ঞেস করলেন যে আসমান থেকে নাজিল হলো এক কেতাব জমিন এসে পাঁচটা হলো কেন বাপ নিরুত্তর কথা বলতে পারল না বলে এত কথা ছোট মানুষ বলতে নেই তুই ভেজাল ট্যাবলেট খেয়েছিস তুই কাদিয়া তুই আহলাদিসদের ভেজাল ট্যাবলেট খাইছিস তখন বলো যে এত কথা কয়ে কাজ হবে না দলিল দিবি আর না হলে তোর ধর্ম আমি জলাঞ্জলি দেব তারপরে সেই রিয়াজ পিটার ইসলাম গ্রহণ করার পরে মুসলমানদের মধ্যে পাইল চার মাঝাব চার মাঝাব পাওয়ার পরে উনি বললেন যে আমি তিন মাঝাবের ঝালা পালায় খ্রিস্টান ধর্ম ছাড়লাম এখন মুসলমানের মধ্যে চার মাঝাব এখানে আর একটা বেশি কেন মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে সর্বপ্রথম চার মাঝাবকে বিলুপ্ত ঘোষণা করা হবে যতদিন পর্যন্ত মাঝাব ত্যাগটা থাকবে ততদিন পর্যন্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার কোন সুযোগ নেই মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে চার তরিকাকে বিলুপ্ত ঘোষণা করতে হবে পৃথিবীর সমস্ত পীরতন্ত্রকে বিলুপ্ত ঘোষণা করতে হবে কোরআন এবং সহিসুন্নার যতদিন পর্যন্ত আমরা অনুসারী না হতে পারবো ততদিন পর্যন্ত আমরা কোশ্চিন কালেও ঐক্যবদ্ধ হতে পারব না ঐক্যের স্লোগান দেয় কিন্তু ঐক্যের মাপকাঠি জানে না ঐক্যের স্লোগান দেয় কিন্তু ঐক্য কিসের ভিত্তিতে হবে তা জানে না সবাই ঐক্য কামনা করছে জগা খিচুড়ির ঐক্য এই ঐক্য ইসলাম চায় না বন্ধুগণ অনেক লম্বা লম্বা ঘটনা আছে সেগুলি বলতে গেলে সময়ের দরকার বাংলাদেশের একজন বরেণ্য দিন তিনি এত্তেহাদুল উম্মা নামক একটি ঐক্য ফ্রন্ট গঠন করলেন এত্তেহাদুল উম্মা গঠন করার পরে তা উনি আহ্বান জানালেন যার যা আছে সবাই এসে জমা হয়ে যাও যার যা আছে সবাই এসে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই এত্তেহাদ মাল এখতেলাফ স্লোগান দিলে এত্তেহাদ মাল এখতেলাফ ভিতরের এখতেলাফও থাকবে আমরা ওর মধ্যে আবার ঐক্যবদ্ধ হব তো খুলনার মৌলানা আব্দুর রব সাহেবের সরাসরি সামনে সাক্ষাৎ হলো সাক্ষাৎ হওয়ার পরে মৌলানা আব্দুর রব সাহেব বলেন যে একটা ঘর বানাবো আমরা ঘরটা বানাতে চব্বিশটা খুঁটি লাগবে চব্বিশটা খুঁটি কারো কাছে নেই কারো কাছে ছয়টা আছে কারো কাছে আটটা আছে কারো কাছে দুইটা আছে কারো কাছে পাঁচটা আছে এখন চার পাঁচজন দল মিলে চব্বিশটা খুঁটি ঐক্যবদ্ধ করে একটা ঘর খাড়া করা যায় ঘর খাড়া করলে সবাই সে ঘরের মধ্যে আমরা বাস করতে পারব তাহলে চব্বিশটা খুঁটি কারো কাছেই নেই সবার কাছে কম বেশ কিছু আছে তো বলো যার যার খুঁটি সবাই জমা করো সবার খুঁটি মিলে একসাথে যৌথ উদ্যোগে ঐক্য জোটের একটা ঘর উঠুক মৌলানা আব্দুর সাহেব বললেন যে খুঁটি তো চার পাঁচ দলের কাছে আছে কিন্তু কারোটা লম্বা ছয় হাত কারোটা লম্বা নয় হাত আর কারোটা লম্বা তিন হাত তা আপনি যে ঐক্য গঠন করবেন যার যার খুঁটি সেই সেই জমা দেবে এখন সে যদি এসে বলে যে আমার খুঁটি দিয়ে তুমি ঘর বানাও কিন্তু কাটাও যাবে না জোড়াও লাগানো যাবে না তো কারো খুঁটি নয় হাত ওর ঘর খুঁটি চাল পাবে আর কারো খুঁটি তিন হাত ওই খুঁটি চালের সাথে ঝুলবে কিন্তু মাটি পাবে না আর মাটিতে যদি গাড়েন তাহলে খাম পাবে না তার পাবে না তো এইভাবে কি ঘর হয় বলে না তাহলে ঘর বানাবেন কয় খুঁটি মানে খুঁটিটা কত বড় এটার মাপকাঠি আগে ঠিক করে যে কয় হাত উঁচু ঘর তুলবে যদি বলেন ছয় হাত উঁচু ঘর তুলব তাহলে নয় হাতওয়ালা খুঁটিওয়ালাকে বলতে হবে তোমার খুঁটি কিন্তু তিন হাত কেটে ফেলবো তুমি খুঁটি জমা দাও ঘর তোলার স্বার্থে তোমার তিন হাত কেটে ফেলতে হবে আর তিন হাতওয়ালাকে বলো ঘর তোলার স্বার্থে তোমার তিন হাতের সাথে আরো তিন হাত জোড়া লাগাতে হবে রাজি থাকলে আসো বলছে তা তো একবার ভেবে দেখিনি সবাই বলছে আমার খুঁটি যেভাবে আছে ওইভাবেই থাকবে কিন্তু ঘর বানাও কাটাসিরাও যাবে না কম বেশ করাও যাবে না তাহলে এখতেলাফ এত্তেহাদ মাল এখতেলাফ এখতেলাফও থাকবে এত্তেহাদও হবে তাই কি হয় মৌলানা আব্দুর সাহেব বললেন যে আপনারা মাঝাবি হানাবি যারা আছেন তার আগে ঐক্যবদ্ধ হয়ে আসেন তারপর আমাদের কাছে আসেন বন্ধুগণ শেষে শেষ হয়ে গেল ফয়সালা ওই বন্ধু শেষ সময় আমার হাতে আর মাত্র দশ মিনিট বেশি সময় কথা বলবার সুযোগ নেই কথা যেগুলি বলবো খুব মনোযোগ দিয়ে আপনাকে বুঝতে হবে কিয়ামত পর্যন্ত যদি আপন আপন পীরতন্ত্রের আপন আপন মাঝাবি তন্ত্রের আপন আপন দলীয় দর্শন চিন্তাকে সামনে নিয়ে যদি আপনি ঐক্যবদ্ধ করতে চান সুদূর পরাহত ঐক্য হবে না ঐক্য হতে কি করতে হবে ঐক্যের মাপকাঠি আগে নির্ধারণ করতে হবে ঐক্যের মাপকাঠি কি হবে কোরআন এবং সহি সুন্না আলা ফাহামে সালাফি হাজিল উম্মা সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী বুঝের মধ্যে মানুষের কম বেশ হয় দুই নাম্বার এক নাম্বার হল রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব দুই নাম্বার বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ তিন নাম্বার হল বিজাতিদের প্ররোচনা যেটা বলছিলাম যে ডিভাইড অ্যান্ড রুল আর চতুর্থ নম্বর হল কোরআন হাদিসের ব্যাখ্যাগত মতভেদ কোরআন হাদিসের ব্যাখ্যাগত মতভেদে মানুষের মধ্যে এখতেলাফ পয়দা হয়ে সেই ব্যাখ্যা হয় কিভাবে মানুষের দলীয় স্বার্থে ব্যাখ্যা কম বেশ হয় আবার কোনো সময় বুঝের কারণে কম বেশ হয় একটু উদাহরণ দিলে সহজ আমি একটু উদাহরণ দিয়ে কথা বলার চেষ্টা করি মানুষ সহজে বোঝে স্যারে পড়াইতেছে ছাত্রকে বলছে মাই হেড মানে আমার মাথা এই ছেলে পর মাই হেড মানে আমার মাথা তো ছেলে বলছে মাই হেড মানে সারের মাথা মাই হেড মানে সারের মাথা মাই হেড মানে সারের মাথা তো বলছে আরে বাবা আমি তো বলছি মাই হেড মানে আমার মাথা তো আমিও তো তাই বলছি মাই হেড মানে সারের মাথা আমি তো ভুল বলিনি তো বলছে না মাই হেড মানে সারের মাথা না মাই হেড মানে তোর মাথা তো সে ঠিক আছে মাই হেড মানে তোর মাথা মাই হেড মানে তোর মাথা মাই হেড মানে তোর মাথা ছাত্র মাই হেড মানে তোর বাপের মাথা ব্যাটকল গাধা ছাত্র কিছু বোঝে না আরে তুই বল মাই হেড মানে আমার মাথা বলছো আচ্ছা ঠিক আছে স্যার আরে তুই বল মাই হেড মানে আমার মাথা আরে তুই বল মাই হেড মানে আমার মাথা এক মৌলী সাহেব মুনাজাত করছে অকুর রব্বের হামহুমা কামা রব্বাই আনি সাগিরা তো অকুর রব্বের হামহুমা আবার কি ওই যে আমাদের ভাই রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ওখানে খাই দিকে আসে ভাই আরে আসেন না জ্ঞানীগুণী লোক পাশে থাকলে জজবা বাড়ে এদিকে রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর আমাদের দিনী ভাই চেনেন আপনি চেনেন না এই বনেতে বাঘ আছে বাঘ নেই ভাবিস না রে মনে বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে এনে ঘাপটি মেরে আমার দিনী ভাই বসে আছে রাজশাহী ইউনিভার্সিটির স্বনামধন্য প্রফেসর বলছিলাম যে এখন ছেলেটা তখন বলছে আরে বল মাই হেড মানে আমার মাথা এই ছেলেটাকে আপনি কি করে বুঝাবেন ওই মৌলী সাহেবের মতো মৌলী সাহেব অকুর রব্বের হামুমা কামা রব্বায়ানি সাবিদা অকুর রব্বের হামুমা এটা কি ও বলবে না আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বলেছে তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাবিরা তা আমার কতটুকু আমি কি বলবো আমি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা এর আগের কথাটা আল্লাহর নির্দেশ আল্লাহ বলো তুমি বলো অকুর রব্বির হামহুমা কামা রব্বে তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা তাই মৌলবী সাহেব কোরআনের আয়াত বুঝেছে তাই তাই পড়তেছে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা আরেকজন গিয়ে বলছে ভাই তোমার তো দোয়া তো ভুল হয়েছে কি হয়েছে কি পড়তে হবে বলে রব্বির হামহুমা কোরআনের আয়াত আমার ভুল কোরআনের আয়াত শেষ করার অধিকার তোমাকে দিছে কোরআনের আয়াতে আল্লাহ বলছে সাম্মা কুমুল মুসলিম তোমরা সবাই মুসলিম হও তোমাদের নাম মুসলিম রাসুল্লাহ সাল্লাম বলছেন তালজাম জামা তাল মুসলিমিন এরা ব্যাকরণগত ব্যাপার তোমরা জামাতুল মুসলিমকে আঁকড়ে ধরো জামাতুল মুসলিমকে আঁকড়ে ধরো এটা আরবি ব্যাকরণে বলতে গিয়ে আল্লাহ নবী বলছেন জাম জামা তাল মুসলিমি এটা হলো মাফুলে বিহি তাল জাম মানে আঁকড়ে ধরো জামাত আল মুসলিমিন এটা মাফুলে বিহি হওয়ার কারণে এটা এখানে জবর হয়েছে ফাতা হয়েছে এতই বলদের বলদ এতই বোকার বোকা যে নাম রাখছে জামাত আল মুসলিমিন বলছে ভাই জামাতুল মুসলিমিন নামটা ঠিক করে করো না না হাদিজাতে জামাতাল মুসলিম এটা হলো বুঝের ভুল সালাফে সালেহিনগণ সেখান থেকে কি বুঝেছিলেন একটা আয়াত আয়াতের জায়গায় আছে হাদিস হাদিসের জায়গায় আছে যে আল্লাহ বললেন সাম্মাকুমুল মুসলিমিন সেই আল্লাহ বললেন কুন আল্লাহ মিনাল মুহাজির ওয়াল আনসার মুহাজের নাম কে দিলেন আনসার নাম কে দিলেন আল্লাহ দিলেন আল্লাহ যে বললেন তুমি মুসলিম নাম পরিচয় দাও তাও বই আনসারি হলেন কেন আন আবু আইয়ুবিনিল আনসারিয়ে রাদিয়াল্লাহু তাআলাহু আবু আইয়ুব আনসারি থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم إذا آتيتم الغائط فلا تستقبلوا القبلة ولا تستدبروها ولكن شرقوا أو غربوا যখন তোমরা প্রস্রাব পায়খানায় যাও তখন কেবলার দিকে মুখ পিট করে বসো না কিন্তু পূর্ব দিকে মুখ পিট করে আর পশ্চিম দিকে মুখ পিট করে বসো হাদিসে কোন দিকে বসতে বলা হলো পূর্ব পশ্চিমে বসতে বলা হলো মানা করা হলো কোন দিকে কেবলার দিকে এই হাদিস কি বাংলাদেশে চলবে বাংলাদেশে কেবলা তো পশ্চিম এ হাদিস কোথায় ছিল মদিনায় কাকে বলা হয়েছিল আবু আইব আনসারি রাজি আল্লাহ তালানুকে মদিনায় বলা হয়েছে হে মদিনার বাসিন্দারা তোমরা কেবলার দিকে মুখ করো না পিট করো না অর্থাৎ উত্তর দক্ষিণে প্রস্তাব পায়খানায় বসো না তোমরা পূর্ব পশ্চিমে প্রস্তাব পায়খানা করো উত্তর দক্ষিণে তোমাদের জন্য নয় কারণ উত্তর দক্ষিণ তোমাদের কেবলা তাহলে মদিনার ওই হাদিসকে যদি বাংলাদেশে সালাফে সালেহিনের ব্যাখ্যা ছাড়া যদি কেউ মানতে চায় তাহলে কি হবে হবে না আজকে সেই ইসলামের ভিতরে মুসলিম জাতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য বেদাতিদেরকে ক্ষতি করার দরকার নেই কারণ বেদাতিরা হলো বেদাতি যারা সেরিকি আকিদায় বিশ্বাসী তাদেরকে ক্ষতি করার দরকার নেই ভেজালের মধ্যে ভেজাল ঢোকে না ভেজাল ঢোকে স্বর্ণের মধ্যে বালুর মধ্যে ভেজাল ঢুকে লাভ করা যায় না কারণ বালুর দামও যা মাটির দামও তাই বালুর ভিতরে ভেজাল ঢুকায় লাভ করা যায় ভেজাল ঢুকাতে স্বর্ণের মধ্যে এক তুলার মধ্যে যদি এক রতি ঢুকানো যায় তাহলে অনেক টাকা এক তুলা স্বর্ণের মধ্যে যদি দুই আনা ঢুকানো যায় তা অনেক ভেজাল বাতিলের মধ্যে কম হয় ভেজাল হয় বেদাতির মধ্যে ভেজাল কম হয় ভেজাল হয় সহিদার মধ্যে তাই সহি আকিদার নাম নিয়ে আজকে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য এক শ্রেণীর লোক আদা পানি খেয়ে লেগে আছে আর এই আহলাদিস জামাতের তরুণ উদীয়মান যুবকেরা তারা যে কইল আইলো তার পাশ পাশ যাইল কেন কারণ হলো প্রত্যেকটা জামাতের প্রত্যেকটা সংগঠনে প্রত্যেকটা দলে একটা কেন্দ্রবিন্দু আছে দিল্লি থেকে তবলিক জামাত পরিচালনা করা হচ্ছে দিল্লির নিজামুদ্দিন থেকে যে অর্ডার হচ্ছে সারা বিশ্বে গাঁটটিওয়ালারা সেই সেই হুকুম বাস্তবায়ন করছে অমক পীর সাহেবের অমক দরগা থেকে যে অর্ডার হচ্ছে সেখান থেকে কেন্দ্রবিন্দু থেকে ফাইনাল সিদ্ধান্ত হয়ে গোটা বিশ্বে ওই পীরের মুরিদ আছে সব জায়গায় চলছে আপনি আহলাদিস আপনি কি আমার কোনো সংগঠন নেই আমি সংগঠন বুঝি না আমি সব সহিদার আলেমকে আমি সমান চোখে দেখি কয়েকদিন আগে আমার এই গত সপ্তাহের আগের সপ্তাহে এক ভাই বলছেন অমক আলেম সাহেবের বক্তৃতা সুন্দর আমাকে বলতেছে তার বক্তৃতা থেকে আপনি কিছু গ্রহণ করার চেষ্টা করেন আমি রাজশাহী গিয়ে সেই আলেম সাহেবের বক্তৃতার লিঙ্ক তার মোবাইলে দেওয়ার সাথে সাথে আজকে অকপটে স্বীকার করলো যে ভাই এত বড় বিষাক্ত কথা তার ভিতরে আমি বললাম যে এগুলি তো দেখতে দেখতে এই পর্যন্ত হয়েছে চুল তো এমনি পাকে নাই চুল কি বাতাসে পেকেছে না এগুলি দেখতে দেখতে এইভাবে হয়েছে যতদিন বিচ্ছিন্ন থাকবেন ততদিন আপনি ক্ষতিগ্রস্ত হবেন শেষ বক্তৃতার শেষ পর্যায়ে যে হাদিসটি পড়েছিলাম নমান বিন বাসির রাজি আল্লাহ তালানহু বলেন যে সবচেয়ে বড় ধ্বংসপ্রাপ্ত এই ব্যক্তি ইন্নাল হালাকাতা কুল্লাল হালাকা ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত যে ব্যক্তি বালা মুসিবতের সময় খারাপ কাজে লিপ্ত হয় বালা মুসিবতের সময় খারাপ কাজে লিপ্ত হয় সে ব্যক্তি সবচেয়ে বড় ধ্বংসপ্রাপ্ত নোমান বিন বাসির জাতি আল্লাহ তালন হাদিস অনুযায়ী বোঝা গেল বালা মুসিবতের সময় একদল হুজুর বললেন করোনা ভাইরাসের ইন্টারভিউ হয়ে গেছে আর দল বললেন করোনা ভাইরাস বাংলাদেশে আসবে না কারণ এখানে তাপসির মাহাবিল হয় বেশি আর দল হুজুর বললেন আকাশে অমক মাসের বারো তারিখে আকাশে সুরাইয়া তারকা উদিত হবে করোনা সব ধুয়ে মুছে সাফ হবে এরা হলো এই হাদিসের দাকের লোক এরা হলো এই সর্বনাশা লোক যারা শয়তানি কাজ মিথ্যা কথা ধর্মের নামে বানাওয়াট কথা তারা বিপদের সময়ও ছাড়ে না রাজনৈতিক নেতারা তারা তাদের রাজনীতিকে ফলাও করার জন্য তারা এই করোনা ভাইরাসের আক্রান্ত এফেক্টেড মানুষগুলি বন্যায় মানুষ ভেসে যাচ্ছে সেই বন্যায় ভেসে যাওয়া মানুষের সেই আপনার রিলিফের চাউল পর্যন্ত চুরি করে খেয়েছে তাই প্রধানমন্ত্রী দুঃখ করে বলছিলেন আমি যদি কাফনের কাপড়ও বিতরণ করতে দেই তোরা কাফনের কাপড় দিয়েও পাঞ্জাবি বানায় কল্পদক্ষে প্রধানমন্ত্রী কথা বলেননি যে আমি যদি কাফনের কাপড় বিতরণ করতে দিই কাফনের কাপড় দিয়ে ওরা তারা ইয়ে করে খাবে মানে পাঞ্জাবি বানায় গায়ে দিবে তাহলে রাজনৈতিক নেতারা তাদের করোনায় তাদের বুক কাঁপে না অন্যায়ের সময় বিপদের সময় তাদের অন্তর কাঁপে না তারা দুনিয়াবি স্বার্থে তারা দুনিয়ার টাকা পয়সার লোভে দুনিয়ার ক্ষমতার জন্য এহেন কাজ নেই তারা করে নেই নমান বিন বাসির রাজি আল্লাহ হাদিসের মেজদা হলো এই রাজনৈতিক নেতৃবৃন্দ নমান বিন বাসির রাজি আল্লাহ তালানহুর হাদিসের মেজদাক হল ওই হুজুরেরা যেই হুজুরেরা করোনা ভাইরাস নিয়েও ধর্মের নামে মানুষকে এত কিছু শোনায় দিল বন্ধুগণ তাহলে ইসলাম আবার কোথায় নিরাপত্তা খুঁজে পাবেন ইসলামের ইসলামের নিরাপত্তা শেষ কথা যেটা সেটা হলো কোরআন এবং সৈয়াদিসের অনুসারী আহলুল হাদিসদের কাছে ইসলাম নিরাপদ আর কারো কাছে ইসলাম নিরাপদ নয় নয় কাজেই আসুন আহলাদিস জামাতে আহলাদিস জামাতভুক্ত হয়ে সংঘবদ্ধ হয়ে আহলাদিস আন্দোলনের সংগঠনে পছন্দ হলে আহলাদিস আন্দোলনের সাথে যোগদান করে কাজ করুন যদি পছন্দ না হয় জমিয়তে আহলাদিসের সাথে কাজ করুন যদি জমিয়তে আহলাদিসের পছন্দ না হয় আহলাদিসের তাবলিগে ইসলামে কাজ করুন সহি আকিদার কোরআন এবং সুন্নার দাবিদার এবং কোরআন ও সুন্নার অনুসারী এই যে যতগুলি সংগঠন চলছে যেটাকে ভালো লাগে সেটার সাথে আপনি কাজ করুন কোন অবস্থাতেই বিচ্ছিন্ন থাকবেন না কোন অবস্থাতেই মনে করবেন আমি নিরপেক্ষ নিরপেক্ষ মানে হল এটা একটা ব্যাপার আছে খেল খেলা দেখতে গেছে মানুষ খেলা দেখতে গিয়ে নিরপেক্ষ লোক কোনো পক্ষে নেই হঠাৎ করে খেলা দেখতে দেখতে এক পক্ষে একাই চলে গেছে আপনি যখন নিরপেক্ষ থাকবেন মাঝখানে তখন আপনাকে নিয়ে আর দল তৈরি হবে তার নাম হলো নিরপেক্ষ দল তো ছিল দুই দুই দুই জামাত হলো কয় জামাত বাড়লো না কমলো কুমাতে সাহেব কুমাতে তো পারলেন না ওই জন্য মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর হিবাদ দৌসুরি বলছিলেন ইম্মান তাকুন মা দাক্তুর আব্দুল ওয়াইন আমার তাকুন ওয়ান দাক্তুরা সাদুল্লাহ গালেন বাংলাদেশে গিয়ে হয় ডক্টর আব্দুল বারির সাথে থেকে কাজ করো আর না ডক্টর আসাদুল্লাহ গালেবের সাথে থেকে কাজ করো ওয়ালা তাকুন সালে সান তৃতীয় দল হয়েও না তৃতীয় দল হলেই সেখানে আবার নিরপেক্ষ আর এক দল খারায় দাঁড়ায় ওয়াখির দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আমার কথা বললাম শেষে আর একটা কথা আছে এই যে মসজিদ এখানে হয়েছে মসজিদটা দেখে কি ভালো লাগলো না খারাপ লাগলো খারাপ লাগলো না ভালো লাগলো এখানেই বেদাতের আখড়া যেখানে জাহেলিয়াত সেখানে ইসলামের বাতি জ্বালাতে হবে যেখানে অন্ধকার সেখানে আলো জ্বালাতে হবে এই সমাজকে ঘুনে খেয়ে ফেলেছিল এই যে মসজিদটা হয়েছে এখানে তাওহিদের দাওয়াত প্রচার হচ্ছে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এই সেই ত্রিমোহনী যেই ত্রিমোহনীতে একদিন সহি বোখারি নিয়ে আমি এসেছিলাম সহি বুখারি নিয়ে আমি এসেছিলাম এই তিরিমোহনীতে সেই তিরিমোহনীর মাটিতে এক ভাই বলেছিলেন আপনার বুখারি মাদার টেক বন্ধ রাখেন খবরদার ত্রিমোহনীতে আনবেন না সেই ত্রিমোহনীতে এখন সহি আকিদার বাতি জ্বলছে আমাদের দিনী ভাইদের ওসিলায় সহযোগিতা করা লাগবে তো নাকি আজকে ক্যামেরার মাধ্যমে দেশে বিদেশের দানশীল ভাইরা লালু ভুলু সবাই একটা টিভি চ্যানেল খুলে খুলে চিটারির ব্যবসা শুরু করেছে আর এই চিটারির ব্যবসা আপনারা সহযোগিতা করতেছেন টাকা হয়েছে তাই দান করবেন মিনায়নাক্তাসাবাহু ফিমান পাকাও কোন খাতে আয় হয়েছে কোন খাতে ব্যয় হয়েছে ব্যয়ের হিসাবটাও দাও ছোট ছোট পোলা পান নাক টিপলে দুধ বের হয় না দুই পাতা পরে সে একটা ব্যবসা খুলে বসেছে আর আপনার টাকা দান করে যাচ্ছেন দান করার জায়গা পান না আপনি মনের দুঃখে মনের জ্বালায় কথাগুলি বললাম এই সমস্ত এই অপাঙ্গতেও অর্বাচীন ছাত্রগুলিকে চারা গাছে ফুল ফুটেছে ডাল ভাঙ্গো না রে মালি ফুল তুলো না বলেছিল ওদেরকে লেখাপড়ার সুযোগ দাও ওদেরকে বিরাট বিরাট সায়ক বানায় দিয়ে গোটা জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে আপনার এই টাকার দানের হিসাব আল্লাহর দরবারে হবে আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন মিন এক তাসাবাহু অফিমা আন ফাঁকাও কোন পথে আয় করেছো হিসাব দাও কোথায় ব্যয় করেছো তোমার ব্যয়ের খাতেরও হিসাব দাও কাজেই যে জায়গায় লাগবে সেখানে দেবেন এখানে দোতলার টাইলসে যত টাইলস লাগবে ভাই হাসান আমাদের বংশালের বিশিষ্ট ভাই হাসান যার বাড়িতে আহলাদিস আন্দোলনে অফিস চলছে ভাইয়ের আম্মা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন ভাইয়ের আম্মাকে আল্লাহ জান্নাত নসিব করুন আল্লাহ সমস্ত টাইলস যতটা লাগবে উনি দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আর কি লাগবে আর যা যা লাগবে কে কি দিবেন পাঁচ মিনিটের মধ্যে যদি বলেন আমি মুসাফির মানুষ অসুস্থ মানুষ দোয়া করব অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয় আর মুসাফিরের দোয়াও কবুল হয় এক তো মুসাফির আর একটা অসুস্থ দেখা যায় কেউ যদি ওয়াদা করেন খুব দ্রুত পাঁচ মিনিটের মধ্যে করেন আজান হবে আজানের সাথেই জামাত হবে কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবে আজানের সাথেই জামাত হবে কেউ যদি ওয়াদা করেন তাহলে বলেন আর যদি ওয়াদা এই মুহূর্তে না করেন আপনারা যে কোনো সময় ওয়াদা করবেন এবং ইনশাল্লাহ আপনারা এখানে দেবেন আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন